Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা হজ পর্বের একাধিক অধ্যায় আমরা আলোচনা করে এসেছি আজকে জাবেরুবিন আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহুর যে দীর্ঘ হাদিসের আমরা ব্যাখ্যা শুরু করেছিলাম বাকি অংশ আমরা আজকের পর্বে পূর্ণ করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ জাবেরুল আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহো আল্লাহর নবী আলী সালাতামের পূর্ণ হজটাকে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন যা মুসলিম শরীফের সই হাদিসে উল্লেখ হয়েছে সাফা পাহাড়ে উঠে আল্লাহর নবী আলিসাতাম ইন্না সাফা আলমার ওয়াতামিং শাহরিল্লা পাঠ করলেন কেবলামুখী হলেন আল্লাহ নবী আলিসাতাম কেবলামুখী হয়ে তিনি তৌহিদ লা ইলাহ তকবীর আল্লাহ আকবর এরপরে দোয়া পড়লেন লা ইলাহ ইল্লাহ ওয়াহদাহুল্লা শরিকালাহ লাহুল মুলক আলাহুল হামদ আলা কুল্লি শঈন কাদির লা ইলাহ ইল্লাল্লাহ আনজাজা ওয়াদা ওয়ানাসারা আবদা ও হাজামাল আহজাবা এই দোয়াটি তিনবার করে পড়লেন সুম্মা নাজারা আমিনা সাফা ইলাল মারোয়া সাফা পাহাড়ে এই দোয়াগুলি পড়ার পরে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবার মারোয়া পাহাড়ের দিকে যেতে শুরু করলেন হাত্তাইদা ইনসাব্বাত কাদামা নীল ওয়াদি সা সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যখানে একটা ওয়াদি ওয়াদি বলা হয় উপত্যকা দুই পাহাড়ের মধ্যবর্তী নিচু জায়গাকে বলা হয় আরবিতে ওয়াদি যা আমরা বাংলায় বলি উপত্যকা এই উপত্যকায় যখন তিনি পৌঁছলেন তখন তিনি জোরে বেশ দৌড়ালেন দৌড় দিয়ে ওই জায়গাটুক পার হলেন মা হাজের বা হাজেরা রাজিয়াল্লাহ তাল আনহা যখন তার সন্তান যেখানে এখন জমজমের কূপ এইখানে রেখে পানির জন্যে ছুটাছুটি করতেছিলেন এই সাফা এবং মারোয়া পাহাড়ে কারণ ইব্রাহিম আলি সালাতাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজরা এবং সন্তান একমাত্র সম্বল একমাত্র নয়নমণি ছোট এক বাচ্চাকে রেখে চলে গেলেন যখন বুকের দুধ শুকিয়ে গেছে পানির কোনো ব্যবস্থা নেই সেখানে কোনো গাছে ফল নেই কোনো বাজার ঘাট নেই কোনো মানুষ জনশূন্য এক অবস্থা পাহাড় আর পাহাড় এবার সব কিছু শেষ বাচ্চা এবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়তেছে এই মুহূর্তে মা হাজের বা হাজেরা যাকে বলি আমরা তিনি সাফা এবং মারোয়া পাহাড়ে পানির জন্য ছুটাছুটি করতেছেন সাফা পাহাড়ের পাহাড়ের উপরে যখন রৌদ্রের সূর্যের আলো যখন চিকমিক করে তখন সেটা মরিচিকার মতো পানি মনে হয় ওইখানে উঠে আবার যখন তাকায় মারোয়ার দিকে মারোয়া পাহাড় আবার চিক চিক চিক চিক করে মরিচিকা মনে করে ওইখানেই বুঝি পানি আছে আবার ছুটে যান পাহাড়ে যখন উঠেন তখন বাচ্চাকে দেখতে পায় দেখে আর দৌড়ায় কিন্তু যখন দুই পাহাড়ের নিচু অদিতে উপত্যকায় যখন নেমে যান তখন কিন্তু নিচু থেকে আর ওই কাবাঘরের উঁচু জায়গায় বাচ্চারে আর দেখা যায় না ইসমাইলকে তাই ওই মধ্যের নিচু জায়গাটা হাজেরা আলাইহাসালাম তিনি দৌড় দিয়ে যখন মারোয়াতে গেছিলেন তখনও দৌড়িয়েছিলেন মারোয়া থেকে যখন সাফাই উঠেছে তখন দৌড়িয়েছিলেন তাই হাজেরার ওই দৌড়টা মহান রব্বুল আলমিনের কাছে এতই পছন্দ হলো যা আমাদের জন্যে একটি এবাদতে পরিণত করে দিলেন সাফা মারোয়া দৌড়ালেন তিনি তার প্রিয়জনে আজ সেটা সাফা মারোয়া হজের একটি রোকন হয়ে গেল আর ওই মধ্য জায়গাটাতে যেখানে এখন সবুজ বাতি লাগানো আছে সেইখানে দৌড় দিয়ে পুরুষরা যাবে তবে মহিলারা না যদিও মা হাজরা দৌড়িয়েছিলেন তবে সুন্নত হলো মহিলারা ধীরে স্থিরভাবে যাবে পুরুষদের সামনে দৌড়াদৌড়ি করা মহিলাদের জন্যে পর্দার বিপরীত কাজ চলবে না তবে পুরুষরা যথাসম্ভব সেই জায়গাটা দ্রুত চলবে বা হালকা দৌড়ে পার হবে আল্লাহ নবী আলিসালামের পা মোবারক যখন দুইটি ওই ওয়াদিতে গিয়ে পড়ল সা আল্লাহ নবী দৌড় দিলেন বা হালকা দৌড়ে তিনি সেই জায়গাটুক পার হলেন হাত্তাইদা সা মারওয়া এরপরে যখন তিনি ওই ওয়াদি বা উপত্যকা পার হয়ে নর্মাল যখন আবার উপরে উঠে গেলেন তখন তিনি হেঁটে গেলেন তাহলে সুন্নত হলো মধ্যের ওই এখন তার উঁচু নিচু নাই এখন সেটা সবুজ রঙের বাতি দিয়ে কি করার চিহ্ন দেওয়া হয়েছে মারোয়ার দিকে এবং সাফার দিকে সাফার দিকে এবং মারোয়ার দিকে এই মধ্যের জায়গাটুকু পুরুষরা সাধারণভাবে দৌড়িয়ে পার হবে এরও একটা সন্ন্যত ফাফাল আল আল মারুয়াতি কামাফাল আল সফা আল্লাহ নবী আলিসালাম সাফা পাহাড়ে যা করেছিলেন কেবলামুখী হয়ে তিনি লাইল্লাহ পড়লেন তকবির দিলেন দোয়া পড়লেন তিনবার করে ঠিক তাই তিনি ওই মারোয়াতে গিয়েও তাই করলেন ফাদাকার আল হাদিস ইমাম হাজার আসকর রহমতুল্লাহ বলেন হাদিসটি জাবির বিন আবদুল্লাহ বর্ণনা করেছেন অফিহি এরপরে সংক্ষিপ করে এখানে বলছেন ফালাম্মা কানা ইয়াউমুত্তারবিয়া তিনি এহরাম অবস্থায় থেকে গেলেন শাহবাদেরকে এহরাম ভেঙে দিয়ে উমরা শেষ করে তামাত্ম হজের জন্য নির্দেশ করলেন এখানে অনেক কথা রয়েছে হারিসের বাকি অংশ ফালাম্মা কানা ইয়াউমুত্তারবিয়া ইয়ামুত্তারবিয়া মানে জিলহজ মাসের আট তারিখ তারবিয়া মানে মানুষ পানি পান করে যখন মানুষ মক্কা থেকে মিনার দিকে মজরাফা আরাফার দিকে যায় তখন এখান থেকে পানি নিয়ে নেয় এই পানি নিয়ে তারবিয়া মানে সিঞ্চিত করা পরিতৃপ্ত হওয়া পানি পান করা পানি পান করে তৃষ্ণা দূর করা এই দিন যেহেতু তারা পানি সাথে নিতেন নিয়ে যেতেন মিনাতে এরপরে আরাফা মজালাফা এই জন্য তারবিয়া বলা হয় আল্লাহ নবী আলিসালাম যখন তারবিয়ার দিন হয়ে গেল অষ্টম তারিখ জিলহাজের তাওয়াজ্জাহু এলা মিনা আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে মিনাতে চলে গেলেন সকালবেলা যারা তামাত্ম হাজ করেছেন তারা যার যার স্থানে থেকে গোসল করে এহরাম বেঁধে নিলেন কারণ এই এহরাম বাঁধার পরে অনেকে করে কি আবার কাবা ঘরের তফ শুরু করে এই ভিড়ের মধ্যে তফ করা কোনো দরকার নেই আবার অনেকেই মিনাতে থাকলে মক্কাই ফিরে আসে এহরাম বাঁধার জন্য আপনি মিনাতেও থাকলে ওখানে এহরাম বাঁধবেন যারা মক্কার যে যেখানে আছেন ওখান থেকেই এহরাম বেঁধে নিয়ে কোনো তফ ছাড়া সাই ছাড়া অনেকে তফ করে সাই করেন কত কিছু করে নিজে একেবারে ক্লান্ত হয়ে পড়েন আসল কাজের সময় গিয়ে তখন ঘুমিয়ে থাকেন অথবা অনেকে হসপিটালে থাকেন এটা কিন্তু ঠিক না তাই আল্লাহ আর্তরিকে মিনার দিকে চলে গেলেন ওরা কেবার নবী ওসাল্লাহ আলি সাল্লাম সাহাবাই ক্রাম মিনার দিকে যেতে লাগলেন আল্লাহ নবী সোয়ারি হয়ে বাহনের উপরে চড়ে তিনি মিনাই গেলেন ফসল্লা বিহাল দোহরাওয়াল আসরাওয়াল মাগরিবাল ইশাওয়াল ফাজর মিনাই গিয়ে আট তারিখ আল্লাহ নবী জোহরের সালাত আদায় করলেন আসরের সালাত মাগরিব এশা ফজর এই পাঁচ অক্ত সালাত মিনাতে আট তারিখে গিয়ে আদায় করা একটি সন্ন্যত সময় মতো পড়তে হবে এটাকে জমা করে পড়া যাবে না জোহরের জোহর আসরের আসর মাগরীবের সময় মাগরীব এসার সময় এসা ফজর সময় ফসর এবং কসর করে আল্লাহ নবী আদায় করেছিলেন এই জন্য কসর করে আদায় করতে হবে এমনকি মক্কার যারা মানুষ তারাও যখন এই মিনাতে যাবেন তারাও কসর করবেন এটা হজের একটা নিয়মের মধ্যে আল্লাহ নবী আসাল্লাম তাই করেছেন এবং সবাই সেখানে কসর করেছেন তাহলে চার রাকাত বিশিষ্ট সালাদ যেগুলি যেরকম জোহর আসর এশা দুই দুই করে পড়তে হবে বাকি মাগরীব তিন এর যেহেতু হাফ হবে না তিন পড়তে হবে ফজর দুই পড়তে হবে আল্লাহ নবী আসালাম নবম তারিখের সকালবেলা আরাফার দিনে ফজরের সালাত আদায় করার পরে সুম্মা মাকাসা কালিলান হাত্তা তলা আতিস আল্লাহ নবী সালাত আদায় করলেন ফজরের ওখানে জিকির আজকার করলেন সূর্য উঠে যাওয়ার পরে মিনা থেকে রওনা হলেন আরাফাতের দিকে নয় তারিখের কাজ করার জন্য আরাফাতে যাওয়ার জন্য তাহলে ফজরের সালাত আদায় করে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করা এটা একটা সুন্নত তারপরে আরাফার দিকে রওনা হওয়া ফাজা আজা হাত্তা আতা আরাফা আল্লাহ নবী তার যাত্রা শুরু করলেন এবং তিনি আরাফাতে গিয়ে পৌঁছলেন ফওয়াজাদ আল কুব্বাতা কাদ্দরিবাত লাহু নামেরা ওইখানে গিয়ে দেখলেন নামেরা নামক স্থানে আল্লাহ নবীর জন্য একটা খাইমা বা একটা টেন্ট বা তাবু নির্মাণ বা ওখানে তৈরি করা হয়েছে আল্লাহ নবী আসালাম ফানাজালা বিহা যেহেতু রৌদ্র ছিল সাহবা ইকলাম রাজিয়ালু আল্লাহ নবীর জন্য ওইখানে একটা তাবু টেনেছিলেন ওইখানে আল্লাহ নবী গিয়ে কি করলেন অবস্থান করলেন হাত্তা ইদাজালাতে শামস আমার আবিল কাসওয়া আল্লাহ নবী সূর্য ঢলে যাওয়া পর্যন্ত নামেরা নামক স্থান যেটা আরাফাতের এরিয়ার বাইরে আপনারা দেখবেন যে আরাফাতের ময়দানে যে মসজিদ বিশাল মসজিদ রয়েছে ওর বেশিরভাগ পিছনের অংশটা আরাফার এরিয়ার মধ্যে তবে সামনের অংশটা আরাফাত এরিয়ার বাইরে তাহলে আল্লাহর নবী সূর্য ঢুলে যাওয়া পর্যন্ত নামেরা অর্থাৎ আরাফাতের এরিয়ার বাইরে অবস্থান করলেন এটাও একটা সুন্নত কেউ যদি সূর্য ঢুলে যাওয়ার আগ পর্যন্ত আরাফাতের যে এরিয়া রয়েছে সীমা রয়েছে এর বাইরে অবস্থান করেন সেটা একটা সুন্নত হবে সম্ভব না হলে আরাফাতের ভিতরে প্রবেশ করলে তাতে কোনো সমস্যা নেই সূর্য যখন ঢলে গেল আল্লাহ নবী আলিসালাম তার কাসোয়া উটনিকে সাজাতে বললেন নিয়ে আসতে বললেন ফা রোহেলা তেলা আল্লাহ নবীর জন্য সেটাকে তৈরি করা হলো ফাতা বাতনাল ওয়াদি আল্লাহ নবী আলিসালাম বাতনুল ওয়াদি তিনি আসলেন এসে কি করলেন ফাখাত আবার নাস আল্লাহ নবী খুদ্া দেওয়া শুরু করলেন সুম্মা আজানা সুম্মা আকাম এরপরে আল্লাহ নবীর খুদ্া শেষ হয়ে গেল আরাফাতের সেই বিশাল জনসমুদ্রের মাঝে আল্লাহ নবী খুদ্া দিলেন এভাবেই খুদ্া দিয়েছিলেন মিনাতে যেটা পরবর্তীতে আমাদের হয়তো আসবে আল্লাহ নবী খুদ্া দেওয়ার পরে নির্দেশ করলে আজান দেওয়ার জন্যে মহাজিন আজান দিলেন এরপরে কামাত দিলেন ফসল্লা জোহরা আল্লাহ নবী জোহরের দুই রাকাত কসর করে সালাত আদায় করলেন তুম্মা কামা ফসল্লা আসর এরপরে আবার একামত দিয়ে আসরের দুই রাকাত সালাত আদায় করলেন তাহলে জোহরের প্রথম টাইমে আল্লাহ নবী আলাতাম আরাফাতের ময়দানে জামা তকদিম করলেন জামা তকদিম মানে আসরকে জোহরের সময়ে আদায় করলেন এক আজানে দুই একামতে আল্লাহ নবী আলাতাম আরাফাতের ময়দানে সালাত আদা করলেন বাই বাইনহমা সেইয়া এই জোহর এবং আসরের দুই দুই ডাকাত করে কসর যে আদা করলেন দুই সালাতের মাঝে অন্য আর কোনো নফল বা সুন্নত সরাত আদায় করেন নাই তুম্মা রাকেবা হাত্তা আতা আল মৌকেফ আল্লাহ নবী আলিসালাম এবার তার বাহনের উপরে আরোহণ করে আরাফাতের এরিয়ার মধ্যে তিনি প্রবেশ করলেন ফাজা আলা বাতনা কাসুয়া ইলা সাখারাত আল্লাহ নবী আলিসালাম তার যে বাহন তার পেটটাকে পাহাড় যেটাকে জাবালুর রাহমা বা রহমতের পাহাড় বলে রাহমতের পাহাড় বলে কোনো কথা কোরআন এবং হাদিসে নেই আমাদের ছোট্ট একটা বিরতির পরে বাকি অংশ আবারও আপনার কাছে অদা করছি পূর্ণ করার জন্য ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Mali them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you. blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা জাবরিম আবদুল্লাহর সেই দীর্ঘ হাদিসের কিছু অংশ আমরা ইতিমধ্যে বর্ণনা করেছি আরাফাতের যে পাহাড় এই পাহাড়ের পাদদেশে তিনি গেলেন সেখানে নিচে যে ইগুলি রাখা ছিল পাহাড় পাথরগুলি সেখানে তার ওই না কাতুল কাসোয়া তার যে উটনি ছিল কাসোয়া নামক তার পেটটা ওই পাহাড়গুলি অর্থাৎ সেখানে তিনি দাঁড় করালেন ওয়া যা আলা হাবলাল মুসাতে বাইনাইয়া দেয় আর মানুষ চলার যে রাস্তা যেখানে হাবল অর্থাৎ বালির ঢিপ ছিল ওইটাকে তিনি সামনে করলেন ওয়াস্তাকবাল আল কেবলা এবং কেবলাকে সামনে করলেন ফালাম ইয়াজাল ওয়া কেফান হাত্তা গারাবাতি শামস আল্লাহর নবী আলিসালাম সেইখানে সূর্য ডোবা পর্যন্ত তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে থাকলেন আল্লাহর কাছে চাইতে থাকলেন ওয়াজাহাবাদ আসুফরাতু কালিলান হলুদ বর্ণের রং হয় সেটাও কিছুটা দূর হয়ে গেল হাত্তাইদা কুরসু দাফা যখন আল্লাহ নবী দেখলেন যে সূর্য ডুবার আগে হলুদ বরণ হয় সেটা এবং সূর্যের সমস্ত গোলাকারটা যখন একেবারে ডুবে গেল দাফা আল্লাহ নবী আসরাতাম আরাফা ছেড়ে এবার মোজদারাফার দিকে রওনা হলেন তাহলে আরাফাতে অবস্থান করা হজের একটা রুকুন হজের চারটি রুকুন প্রথমত এহরাম বাধা দুই নম্বরে তফ করা তিন নম্বরে সাফা মারোয়া সাই করা আর চার নম্বর হলো আরাফাতে অবস্থান করা যে ব্যাপারে আল্লাহ নির্বাচন আল হাজ্য আল আরাফা আল হাজ্য আল আরাফা হজ্জের মূল যে জিনিসটা সেটা হলো আরাফাতে অবস্থান করা তা আল্লাহ নবী আসলাম সূর্যের সমস্ত অংশ ডুবে গেল এরপরে তিনি মোজদালাফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তাহলে এখানে বুঝতে পারলাম আরাফাতে অবস্থান করা সূর্য ঢোলার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত একটি ওয়াজিব অবস্থান করা এটা হলো রুকুন বা ফরজ আর মাগরীব পর্যন্ত অবস্থান করা এটা একটা ওয়াজিব এজন্য কেউ যদি মাগরীবের আগেই আরাফা ত্যাগ করেন তাহলে অজীব ত্যাগ করার জন্য তাকে দাম বা পশু জবা করতে হবে আল্লাহ নবী আসলাতাম সূর্য ডোবা পর্যন্ত থাকলেন তাই আমাদেরকে সূর্য ডোবা পর্যন্ত থাকতে হবে আর এখানে আরেকটা কথা মনে রাখতে হবে আরাফার ময়তানে যারা জোহরের পর থেকে আসবেন তাদের মাগরিব পর্যন্ত থাকা ওয়াজিব কিন্তু যারা এর পরেও আসবেন কারণ এই আরাফাতে অবস্থান শুরু হয় নয় তারিখের জোহরের পর থেকে নিয়ে দশ তারিখের রাত্রির ফজর পর্যন্ত রাত্রিবেলা যারা আসবে তাদেরকে ফজর পর্যন্ত অবস্থান করা জরুরি নয় যাদের জরুরি অবস্থা আছে প্রয়োজন আছে সমস্যা আছে বা ভিড় ছিল এরা রাত্রির মাগরিবের পরে আরাফার উপর দিয়ে যদি খালি অতিক্রম করেন তবু তার আরাফাতের অবস্থান হয়ে যাবে তাহলে আরাফাতের অবস্থান নয় তারিখের জোহরের পর থেকে নিয়ে দশ তারিখের রাত্রি ফজর পর্যন্ত এই যে কোনো মুহূর্তে একটা অবস্থান করলে তার রুকুন আদা হয়ে যাবে তবে যারা জোহরের পরে আসবেন সূর্য পর্যন্ত অবস্থান করা তাদের প্রতি ওয়াজিব হয়ে যাবে এ কথাটা আমাদের মনে রাখতে হবে অকাল শানা কালিল কাসওয়ার জিমাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কি করলেন তার কাসোয়া উঠে উঠনির লাগামটাকে টেনে ধরলেন যাতে করে ধীর স্থিরভাবে যায় যাতে করে সবাই রাসুলের চতুর্দিক থেকে আগে পিছনে ডানে বামে ধীর স্থিরভাবে সবাই যেতে পারে তাড়াহুড়া না আজ দেখা যায় তাড়াহুড়া করতে গিয়ে গাড়ি ঘোড়ায় কত মানুষ মারা যায় পিষ্ট হয় আল্লাহর নবী আসলাতাম সেই যুগে এমন কিছু ব্যবস্থাপনা ছিল না আজ টেকনোলজির যুগে কত রাস্তা কত কিছু তৈরি আজ ট্রেন হয়েছে আজ গাড়ি ঘোড়া হয়েছে একাধিক রাস্তা হয়েছে তারপরও সীমালঙ্ঘনের জন্যে মানুষ ঘোড়া করার জন্যে তারা কিন্তু আজ অ্যাক্সিডেন্ট হচ্ছে জ্যাম হয়ে যাচ্ছে যার ফলে এমনকি সারা রাত আরাফার ময়দানে থাকতে হচ্ছে আবার দেখা যায় অনেকে আরাফার ময়দানেই মাগরীব পড়ে এসা পড়ে রওনা হয় এটাও কিন্তু ঠিক না মাগরীব হয়ে গেলে আপনাকে বের হতে হবে এসে যেতে হবে প্রথম কাজ আপনার এবার আরাফা থেকে বের হয়ে আপনাকে উপস্থিত হতে হবে মোজদারাফায় মোজদারাফাতে এসে আল্লাহ নবী যখন রওনা করলেন এই যাওয়াটা ছিল ধীর স্থির ভাবে এবং হাত্তা ইন্না রাসাহা লাইসিব মৌরিকা রাহলিহি এমনকি ওই উটের যে লাগাম ধরে এমনভাবে টানতেছিলেন যে মানুষ যখন বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে যান ক্লান্ত হয়ে যান যেখানে পা উঠিয়ে রাখেন ওই বাহনের ওইখানে তার ওই মাথাটা ঠিক আছে অর্থাৎ এমনভাবে টানতেছিলেন যে উটের ওই মাথাটা তার সামনের দিকে থেকে যাচ্ছিল লেগে যাচ্ছিল যাতে করে উট জোরে না চলতে পারে দ্রুত না চলতে পারে ইউমনা আল্লাহর নবী দান হাত দিয়ে বলতেছিলেন হে মানুষ সমাজ হে মানুষ তোমরা ধীর স্থির ভাবে তোমরা চলতে থাকো তাড়াহড়া করো না কারণ তাড়াহড়া করলে দেখা যাবে একটা অ্যাক্সিডেন্ট হবে সমস্যা হবে সেই পায়ে হেঁটা মানুষ তারা ভাবে গেল কেউ পিষ্ট হলো না কারোর কোনো সমস্যা হলো না আর আজ কত কিছুই সমস্যা হয়ে যায় এত সুন্দর ব্যবস্থাপনার পরেও আমাদের নিয়ম শৃঙ্খলা আমাদের নিয়মনীতি না মানার কারণে আল্লাহর নবী যেটা বললেন সাকিনা সাকিনা আর সাকিনা সাকিনা স্থির আজ ঠেলাঠেলি আর একে অপরের উপর দিয়ে অন্যকে ধাক্কা দিয়ে বাইর হওয়ার জন্য ব্যস্ত হয়ে যান কখন চলে যাবে মজদারা পায় এভাবে ব্যস্ত হওয়া কোনো হাজি সাহেবের কাজ হবে না আল্লাহকে খুশি করতে গিয়ে আপনি মানুষকে কষ্ট দিবেন এই ধরনের অন্যায় করে তাহলে তো আপনার হাজ মাবরুর হবে না কারণ কবুল হজের জন্য শর্ত কোনো হজ পিরিয়ডে কোনো প্রকার জুলুম অন্যায় অবিচার হারাম কাজ করা যাবে না কোনো প্রকার পাপের কাজ করা যাবে না পাপ করলে আপনার হজ মাবরুর হবে না এই কথাটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে এবং তাড়াহুড়া না করে মনে রাখতে হবে আপনি জান্নাতি হওয়ার জন্য গেছেন নিষ্পাপ শিশু হওয়ার জন্য গিয়েছেন কাজে সেই জন্য যে শর্ত রয়েছে তা পূরণ করার চেষ্টা করবেন এটা আপনার হাজি সাহেব হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য এরপরে জাবির আবদুল্লাহ রাজিল্লাহ তালু বলেন যে মানুষকে আল্লাহ নবী বললেন ধীরে ধীরে তোমরা চলো যেখানে বালির ঢিপ ছিল বা ছোট ছোট ঢিপ পাহাড়ের মতো ছোট ছোট ওইখানে যখন ওই কাসোয়া আল্লাহ নবী আলাহ উঠ আসতে উঠনি তখন একটু করে ওই লাগামটা ঢিল দিতেন যাতে করে সে ওইখানে উঠতে পারে কারণ ট্রেনে ধরে থাকলে উঠতে কষ্ট হবে আল্লাহ নবী আলিসাল্লাম একদিক থেকে যেন মানুষের প্রতি দয়াশীল মানুষের জন্য কোনো সমস্যা না হয় হাজিদের জন্য কোনো সমস্যা না হয় এখানে নারী পুরুষ ছোট বাচ্চা সবাই আছে তাদের কোনো কষ্ট না হয় ধীরে স্থিরে যায় বিশৃঙ্খলা না হয় অন্যদিকে ট্রেনে ধরেছিলেন আবার যখন পাহাড়ে উঠতে হবে ছোট একটু উঁচু জায়গাতে উঠতে হবে তখন কিন্তু তিনি উটের উপরে উটনির উপরেও কি করছেন মায়া মমতা দেখাচ্ছেন তাকে ঢিল দিচ্ছেন যাতে করে সে সুন্দর মতো উঠতে পারে কারণ টেনে ধরলে উঠতে কষ্ট হবে তাই আল্লাহ নবী আলিসালাম উটের উপরেও তিনি দয়া করছেন তিনি তো রাহমাতুল আলামিন সমস্ত বিশ্বের যত আলাম যত প্রাণী প্রাণী জগৎ হোক আর মানুষ হোক জিন হোক আর ইনসান হোক সবার প্রতি তিনি শান্তির দূত হয়ে পৃথিবীতে এসেছিলেন একটা উঠনির উপরেও তিনি দয়া করছেন তাই এবার ঢিল দিচ্ছেন যাতে করে উঠে যেতে পারে হাত্তা আতাল মুজদালাফা আল্লাহ নবী এইভাবে ভাবে সাহাবা একরামদেরকে নিয়ে মুজদালাফায় তিনি উপস্থিত হয়ে গেলেন হাজির হয়ে গেলেন ফসাল্লা বিহাল মাগরিব আল ইশা আরাফার ময়দানে জামা তাকদিম করেছিলেন জোহরের সময় আসর পড়ে নিলেন দুই দুই রাকাত করে মোজরাফায় পৌঁছে প্রথম যে কাজটি তিনি করলেন অন্য বর্ণে আছে বাহনের উপরে যে মাল সামান ছিল এটাকে আগে নামায় নিলেন কারণ নামাজ আদায় করবেন আর বোঝা নিয়ে উট ঘোড়া গাধা দাঁড়িয়ে থাকবে এটা হতে পারে না রাহমাতুলিল আলামিনের এমন কাজ হতে পারে না তাই তিনি উট বা বাহন ছিল এগুলির যা বোঝ সামান ছিল এগুলি আগে নামাই নিলেন এরপরে আজান দেওয়া হলো এক আজান দিয়ে দুই একামতে মাগরীবের জন্য একটা একামত এশার জন্য একটা একামত আল্লাহ নবীর সালাত আদায় করলেন এবার হলো জামাত আখির অর্থাৎ মাগরীবকে এশার সময় গিয়ে তিনি কি করলেন আদা করলেন আর এর মাধ্যমে আমাদের প্রমাণিত হয়ে গেল যেইভাবে আগে নেওয়া যায় যাচ্ছে আসরকে জোহরে এশাকে মাগরিবে ঠিক এটাকে পিছিয়ে নিয়ে আর জোহরকে আসরে আর মাগরিবকে এশার সময়ে আদায় করা মুসাফিরের জন্য যায় রয়েছে হজ পিরিয়ডে এই ধরনের জায়জ রয়েছে কাজেই নামাজকে জমা করা সফর অবস্থায় করা যায় ম্যাগবৃষ্টি তুফানের জন্য করা যায় অসুখ বিসুখের জন্য করা যায় তবে কসর এটা সফরের সঙ্গে সম্পৃক্ত এটা অন্য কোনো কারণে করা যাবে না আমাদের এই মুজদালাফার প্রথম কাজ হবে মাগরিব এবং এশার সালাত আদায় করা কাজেই বাদ দিয়ে পাথর কোড়া গল্প করা অমুক করা তমুক করা দেরি করা এটা ঠিক হবে না প্রথম কাজ সেখানে গিয়ে মাগরিব এবং এশা আদা করতে হবে ওয়ালাম ইউসাবেহ বাইনাহুমা আবদুল্লাহ বলেন মাগরিব এবং এশার মধ্যে কোন নফল নামাজ তামাজ আল্লাহ নবী পাঠ করলেন না থুম্মাজা হাত্তা ফজর ফজর পর্যন্ত আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন মোজারাফাই গিয়ে মাগরিব এশা পড়ে মধ্যখানে আর কোনো সালাদ কোন জিকির আজকার এবার না করে তিনি ঘুমিয়ে পড়লেন একেবারে ফজর পর্যন্ত ফজরা হিনা সকাল হয়ে গেলে ফজর হয়ে গেলে আল্লাহ নবী আসালাম ফজরের সালাত আদায় করলেন তুম্মা রাকেবা হাত্তা আতাল মশার এরপর আল্লাহ নবী আলিসালাম কি করলেন ফজর হয়ে গেলে ফজরের সালাত আদায় হয়ে গেলে এরপরে তিনি কি করলেন তার বাহনে আরোহণ করে আরুল হারাম যে একটা বড় পাহাড় আছে এইখানে চলে গেলেন বাকি অংশ আমরা পরবর্তী পর্বে পূর্ণ করার জন্যে আপনার সঙ্গে আদা করে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদেরকে কবুল করুন যাদের প্রতি হজ ফরজ তাদেরকে হজ করার সর্বপ্রকার সুযোগ সুবিধা আল্লাহ ব্যবস্থাপনা করে দিন আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাকাতু করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুসালাত ওয়া আতুস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two I IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খণ্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়